আর রহমান ও আল্লাহ সিস্তাওয়া যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যিনি নিরাকার নন যার আকার আছে ইমানদারগণ হাসরের ময়দানে এবং জান্নাতে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ পাবেন কথা বলবেন সরাসরি ওয়ালাইসা বাইনাহু ওয়াবাইনাল্লাহি তার জমান দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপরে যিনি নূরের তৈরি নন মাটির তৈরি আদম সন্তান আল্লাহ পাক বলেন উল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলেই হেনবি আপনি বলে দিন আমি তোমাদের মতোই মাটির মানুষ দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের প্রতি যিনি গায়েব জানতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাকে না জানাতেন আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলে দিন ওলাও কুন্তু আলামুল গাইব তুমি যাও খৈরি ওমা মাসানিয়াসু যদি আমি গায়েবের ভেদ জেনে নিতে পারতাম তাহলে কল্যাণকর কাজগুলি বেছে নিতাম কোন অকল্যাণকর কাজ আমাকে নাগাল পেত না দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি যিনি হায়াতুন নবীনম এতেকাল করেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী গত জুমায় আমরা রবিউল আউ্বাল মাস কেন্দ্রিক কিছু আলোচনা শুনতে পেরেছিলাম রবিউল আউ্বাল মাস আসার সঙ্গে সঙ্গেই ঈদে মিলাদুল নবী ইয়াউমুন নবী দাওয়াতুন নবী সিরাতুন নবী বিভিন্ন নামে এই বেদাতি অনুষ্ঠান এটা চালু হয়ে যায় খুব ভালোভাবে খেয়াল করে দেখতে হবে আল্লাহ পাক কোরআনুল কারিমে বললেন ওয়ামা আতা কুমুর রাসুলু ফাখুদু ওয়ামা নাহা কুম আনহু ফান্তাহু রসুল সাল্লা সাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো রসুল সাল্লা সাল্লাম যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত হও এখানে আয়াতে আল্লাহ পাক বলেননি ওমা আয়তাকুম মুহাম্মাদুন ফাখুদু ওমা নাহা কুম মুহাম্মাদুন আনহু ফান্তাহু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদেরকে যা দেন তোমরা তা গ্রহণ করো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা থেকে নিষেধ করেন তা তোমরা বর্জন করো আল্লাহ পাক তা বললেন না আল্লাহ পাক বললেন অমা আতা কুমুর রসুল ফাফুজু অমা নাহা কুম আনহু ফান্তাহু রসুল যেটা দেন সেটা গ্রহণ করো আর রসুল যেটা নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত হও আমি একজন মানুষ আমার বয়স তিপ্পান্ন বছর চলে মায়ের পেট থেকে পড়ে আমি আমানুল্লাহ কিন্তু খতিব হলাম কবে মায়ের পেট থেকে পড়েই কি আমি খতিব না লেখাপড়া শিখলাম বয়স হল তারপরে খতবা দেওয়ার যোগ্যতা আল্লাহ দিলেন তারপরে তো আমি খতিব খতিব তো মায়ের পেট থেকে পড়ে হইনি নবী সাল্লাহ সাল্লাম রেসালত মায়ের পেট থেকে পরে পাননি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন তেষট্টি বছর আর নবীর জীবন তেইশ বছর মোহাম্মদ সাল্লামের বয়স তেষট্টি বছর আর নবীর জীবন তেইশ বছর নবুয়াদ পেলেন চল্লিশ বছর বয়স তাহলে আয়াত কখন থেকে প্রযোজ্য ওমা এতা কুমুর রসুল উফা খুদু ওমা নাহা কুমা আনহু ফান্তাহু যেদিন থেকে রেসালত তিনি পেয়েছেন রাসুল হয়েছেন সেদিন থেকেই তার সমস্ত কথা কর্ম নির্দেশ আদেশ নিষেধ এগুলি আমাদের জন্য দলিল কিন্তু বাল্যকালে শৈশবকালে কৈশোরে তিনি যে সমস্ত কাজ করেছেন সেগুলি থেকে আমাদের জন্য শিক্ষণীয় থাকলেও বাকি কোরআন এবং হাদিস দিয়ে যাচাই বাছাই করে দেখতে হবে কতটুকু টেকে আর কতটুকু না টেকে রসুলামের রেসালত পাওয়ার আগে নবুয়ত পাওয়ার আগের জীবন পুরাটা আমার জন্য স্মরণীয় বরণীয় নয় কেন রসুল্লাহ সাল্লাম নবুয়ত পাওয়ার আগে জামালে নূরের হীরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতেন নির্জন বাস করতেন সংসার ছেড়ে দিয়ে বাড়িঘর ছেড়ে দিয়ে ওখানে গিয়ে বসে থাকতেন ওখানেই ওহিনাজিল হল ওহিনাজিল হওয়ার পরে রসুল্লাহ বলে রাহবানিয়াতাফিল ইসলাম ইসলামে বৈরাগ্যবাদ নাই আমরা কি জাবালেনুরের নুরের হীরা গোহায় গিয়ে বসে থাকছি কিছুদিন কেন থাকি না যেহেতু রসুল সালামের নবুয়তের পূর্বের অংশটা আমার জন্য স্মরণীয় বরণীয় করণীয় নয় যতক্ষণ পর্যন্ত কোরআন সন্ন্যার দলিল দ্বারা সেটা সাব্যস্ত না হবে তাহলে যান জাবালে নুরের হীরা গুহায় বসে থাকেন রসুলাম বসেছিলেন সেখানে আপনিও বসে আমি বসি না আমরা যাই না কেন যাই না রসুলাম হাজর চুমু দিয়েছেন আমরা দেই রসুলাম যেই কাজ করেছেন আমরা করি কেন যেহেতু তার রেসালত এবং নবুয়ত পাওয়ার পরের ঘটনা আল্লাহ আকবর তাই আল্লাহ পাক বলছেন ওমা আতা কুমুর রসুল উফাকুদু রসুল যেটা দেন সেটা গ্রহণ কর ওমা নাহাকুম আনহু ফান্তাহু যেটা থেকে নিষেধ করেন সেটা থেকে বিরত হয়ে যাও তাহলে আমার জন্য নবুয়তের জীবন চল্লিশ বছর পরের থেকে নিয়ে তেষট্টি বছর এটাই বেশি আলোচ্য বিষয় নাকি শৈশব কৈশোর আলোচ্য বিষয় নবী সালাম এতিম হলেন কিভাবে নবী সালামের পিতা কিভাবে মারা গেলেন তার মা কিভাবে মারা গেলেন এইসব ঘটনা বলে মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে দুঃখের সাগরে ভেজে যাচ্ছে সাল্লাম এতিম হলেন কিভাবে আমিও ওইভাবে এতিম হব রাসুলাম যেভাবে এতিম হইলেন আমিও কি ওইভাবে এতিম হব তাহলে রাসুলাম সালাদ করলেন কিভাবে রাসুলাম সিয়াম পালন করলেন কিভাবে রাসুলাম খানা খেলেন কিভাবে রাসুলাম ঘুমালেন কিভাবে রাসুল্লাহাম রাজ্য শাসন করলেন কিভাবে রাসুলাম প্রজা পালন করলেন কিভাবে রাস্তাঘাটে হাটে বাজারে এক্সপোর্টে ইম্পোর্টে রাজ্য শাসনে প্রজা পালনে গৃহ যাপনে সর্ব সর্বস্তরে জীবনের সকল ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাম নবুয়তের জীবনটা হল আমাদের জন্য পুরাপুরি আদর্শ এবং পুরাপুরি গ্রহণীয় কিন্তু আমরা ফরজটা বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি রসুল্লাহ সাল্লামের বাবা কিভাবে বিয়ে করলেন কিভাবে পেটে আসলো তারপরে জন্ম কিভাবে হলো জন্মের সময় কে কে ছিলেন কিভাবে হয়েছে এগুলি কোন রুচিশীল মানুষ বরদাস্ত করে না কোন রুচিশীল মানুষ এগুলি বরদাস্ত করে না যদি কোনো রুচিশীল মানুষকে বলা যায় যে আপনার বাবা যুবক হলেন আপনার মা যুবতী হলেন তারপরে আপনার বাপের সাথে আপনার মায়ের বিয়ে হলো তারপরে সেখানে মেলামেশা হলো তারপরে আপনার বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের উদরে আপনি আসলেন তারপরে আপনার মায়ের পেট উঁচু হল নাউজুবিল্লা এগুলি বলতেও তো রুচির ব্যাপার এগুলি কোন রুচিশীল মানুষের কাজ নয় কোন স্বাভাবিক মানুষকে যদি এগুলি বলা হয় তাহলে এই নোংরামি কথা বলছেন কেন রসুলের জীবন বৃত্তান্ত আলোচনা কোন জীবন আসলামের বাল্য জীবন শৈশব জীবন রসুলামের পিতামাতার জীবনী কত কিসা কাহিনী যে এর ভিতরে আছে যে কিসা কাহিনী এমনি তো বানাওয়াট যেটার জরুরত কম সেইটা নিয়ে আমরা টানাটানি করছি আর যেটার জরুরত বেশি সেই জরুরতটুকু আমরা আলোচনা করছি না রসুল্লাহ সাল্লামের জন্মদিন কিবার সোমবার রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মদিন সোমবার সোমবারের দিন আমল নামা পৌঁছানো হয় আল্লাহর দরবারে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সোমবারের দিন আর বৃহস্পতিবারের দিন তোমরা সিয়াম পালন করো এতটুকুই আমরা হাদিসে পেলাম রসুল্লাহ সাল্লামের জন্মদিন সোমবার সেই সোমবারটা ছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পাঁচশো সত্তর ইসাই সনে খ্রিস্টাব্দ শব্দটা আমরা আপত্তিকর মনে করি সৌদি আরবের প্রধান মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমুল্লাহ বলছেন যে খ্রিস্টাব্দ শব্দটা তোমরা পরিহার করো কেন কারণ ঈসা আলাইসাল্লামের নাম হল ঈসা আলহি এটা আল্লাহর দেওয়ার নাম মাসিহ ঈসা ইসাবনা মারিয়াম মাসিহ বলা হয় তাকে কিন্তু যিশু খ্রিস্ট এটা হল অমুসলিমদের দেওয়া নাম কোরআন হাদিসের নাম যিশু খ্রিস্ট নয় তো যিশু খ্রিস্ট এটা ইসা আলাহাল্লামের ভুল নাম মানে বানাওয়াট নাম যেটা অমুসলিমদের দেওয়া যখনই খ্রিস্টাব্দ শব্দ ব্যবহার করা হয় তখনই খ্রিস্ট কথাটাকে মেনে নেওয়া হল অনুরূপভাবে খ্রিস্টান বা খ্রিস্টান এই শব্দগুলি পরিহার করবার জন্য শেখ বিন বাজ রাহেমউল্লাহ বলেছেন বলছেন নাসারা বলবা ইহুদি নাসারা কেন যে খ্রিস্টান যদি বলা হয় তাহলে ঈসা সাল্লামের অনুসারীরা হল নাসারা এবার খ্রিস্টান বলার মানে হল ঈসা সাল্লামের এই খ্রিস্ট নামটাকে স্বীকৃতি দেওয়া পাঁচশো সত্তর ইসাই শোনে সোমবার তালাশ করে পাওয়া গেল বারোই রবি লাওয়াল সোমবার বারোই রবি লওয়াল নয় নয় রবি লওয়াল কিন্তু বারোই রবি লওয়াল হল রসুল্লাহ সাল্লামের অফাত দিবস মৃত্যু দিবস যেই দিন পৃথিবী ত্যাগ করলেন সেই দিন ছিল বারোই রবিউল আর জন্ম তারিখ নয় রবিউল কেননা তারকাবিদগণ যারা গণনা করেন মাস মাসের হিসাব যারা গণনা করেন তাদের দৃষ্টিতে ওই বছরে বারোই রবিউল আওয়াল সোমবার নয় তারিখটা পরিষ্কার হাদিস দ্বারা সাব্যস্ত নয় কিন্তু বারটা হাদিস দ্বারা সাব্যস্ত সোমবার সোমবার যদি সাব্যস্ত হয় তাহলে এবার সোমবারটাকে ঠিক রেখে তারিখ যেখানে যায় যাক যেটা হাদিস দ্বারা সাব্যস্ত এবার সোমবার হচ্ছে নয় তারিখ রসুল্লাহ সাল্লামের জন্ম রবিউল আল মাসের নয় তারিখ আর এতেকাল হল রবিউল আল মাসের বারো তারিখ এই বারো তারিখে রসুল্লাহ সাল্লামের এন্তেকালে যখন গোটা মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসল সাহাবায়কেরামগণ পাগল পালা হয়ে গেল মায়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালানা বলেন রসুল্লাহ সাল্লাম যখন এন্তেকাল করলেন বিজন মরুভূমির মধ্যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশ প্রবল বেগে ঝড় তুফান চলছে অন্ধকার আমানিসার নিকোষ কালো রাত্রিতে বিজন মরুভূমির মধ্যে একপাল ছাগল তার রাখাল হারিয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে যেরকম পাগলের মতো ছুটতে থাকে সাহাবিদের দৃশ্য সেরকম হয়েছে রসুলামের এন্তেকালের পরে সাহাবিদের অবস্থা সেরকম হয়েছে মুসলিম জাহানের খালিফা ওমর ইবনুল খাতাব রাজিয়াল এত বড় সাহসী শক্তিশালী ধৈর্যশীল ব্যক্তি তিনি একটা উলঙ্গ তলোয়ার হাতে নিয়ে মদিনার অলিগলি মহড়া দিচ্ছেন আর বলছেন যিনি বলবেন আল্লাহ নবী মারা গেছেন তাকে আমি তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করব মুসা আলাহাল্লাম তাওরাত আনতে গেছিলেন আমাদের নবীও আল্লাহর সঙ্গে কথা বলতে গেছেন ফিরে আসবেন আবু বাকির সিদ্দিক সিদ্দিক আকবর রাজিয়াল্লাহ আনহু ও ওয়ারদাহ তিনি ছিলেন মদিনার বাইরে খবর পেয়ে দ্রুত মদিনায় ঢুকলেন মা আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ তাল আনহার ঘরে রসুল্লাহ সাল্লামের দেহ মুবারক চাদর দিয়ে ঢাকা ছিল চাদর উত্তোলন করলেন কপালে চুমু খেলেন আর বললেন ফেদাকা আবি অম্মি তিবতা হাইয়ান ওয়ামাইয়েতা আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ আপনি জীবন্ত অবস্থায় পবিত্র ছিলেন মৃত্যুবরণ করার পরেও পবিত্র أعوذ بالله من الشيطان الرجيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على عقابكم আবু বকর সিদ্দিক সিদ্দিক আকবর ওমরে ফারুক রাজি আল্লাহ অবস্থা দেখে পাল্টা কোন তলোয়ারের এগেনেস্টে তলোয়ার খাড়া করলেন না ওমর ফারুক রাজি আলম তলোয়ার ঝাঁকাচ্ছেন আর বলছেন যে বলবে মারা গেছে তাকে দ্বিখণ্ডিত করা হবে তলোয়ারকে থামাচ্ছেন কি দিয়ে দলিল দিয়ে মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত ومن كان يعبد الله فإن الله حي لا يموت من كان يعبد محمدا কেউ যদি মোহাম্মদের এবাদত করতে চাও সে জেনে রাখো মোহাম্মদ সাল্লাম মারা গেছে ফাইন্না মোহাম্মদান কাদ মাত মাতা ইয়ামুতু মানে মরে গেছেন মারা গেছেন আমরা তো গুস্তাকে রসুল তাই না আর ওনারা হলেন আশেকে রসুল হ্যাঁ আশেকে রসুল নামাজ নাই কালাম নাই বড় বড় সুল তারই নাম হলো আশেকে রসুল দাড়ি নাই মুস নাই নামাজ নাই কালাম নাই লম্বা লম্বা সুল তিনি হলেন আশেকে রসুল সুবাহ আল্লাহ সিদ্দিক আকবর যিনি আবু বকিনের সিদ্দিক চরম সত্যবাদী সিদ্দিক বলছেন ওমা মোহাম্মদ ইল্লা মান কানা ইয়াবুদু মোহাম্মদন ফাইন্না কাদ মাত মাতায়ামু ইয়ামুতু মানে মৃত্যুবরণ করা ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন লা আল্লাহর গোলাম যারা আছো আল্লাহ চিরঞ্জীব চিরস্থায় আল্লাহর মৃত্যু নেই এরা কার বক্তব্য আবু বাকর সিদ্দিক সিদ্দিক আকবরের বক্তব্য আমাদের কাছে গ্রহণীয় হবে না যদি তার সমর্থনে দলিল না থাকে পৃথিবীর কারো বক্তব্য চলবে না সব বক্তব্য দলিলবিহীন কোন বক্তব্য চলবে না সিদ্দিক আকবর বক্তব্য দিলেন যে ব্যক্তি মোহাম্মদ সাল্লামের ইবাদত করে সে যেন জেনে রাখে মোহাম্মদ সাল্লাম মারা গেছেন ومن كان يعبد الله فإن الله حي لا يموت তারপর দলিল দিচ্ছেন ওমা মুহাম্মদ ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম মাতা আও কুতিলাম কলম তুমালা আকাবিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল ছাড়া আর কেউ নন তিনি একজন রাসূল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষ কাদমাত মোহাম্মদ সাল্লাম মৃত্যুবরণ করেছে আফাইম মাতা ওমা মোহাম্মদুন ইল্লা রসুল কদ খলাত মিন কবলিহির রসুল আফাইম মাতা আও কুতিলা তিনি যদি মারা যান অথবা নিহত হন আল্লাহ একই শব্দ বললেন হ্যাঁ। এর পূর্বে অনেক রসুল এসেছে তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে মৃত্যুবরণ করে চলে গেছে ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল কদ খলাত মিন কাবলিহির রসুল আফাই মাতা তিনি যদি মারা যান আও কোতেলা যদি নিহত হন ওই জন্যই তো বলে ওরে কোরআন পড়িস না কি পড়বে বলে আমার বাবার লেখা কেতাবগুলি পড়ো হ্যাঁ এই আমলগুলি এই বইগুলি পড়ো কোরআন পড়লেই চোখ খুলে যাবে কোরআনে মৃত্যু শব্দ আল্লাহ উল্লেখ করলেন আবু বকর সিদ্দিক ওই মৃত্যু শব্দই উল্লেখ করলেন সিদ্দিক আকবরের মেয়ে সিদ্দিকা আবিনতে সিদ্দিক মুবাররাতুম সাবে সামাওয়াত সিদ্দিকের বেটি সিদ্দিকা সিদ্দিকের মেয়ে সিদ্দিকা বাপ সিদ্দিক আর মেয়ে সিদ্দিকা স্বামীর নামের সাথে স্ত্রীর নাম যোগ করে দেয় না এটা ইউরোপিয়ান কালচার সর্বপ্রথম ফ্রান্স থেকে চালু হয়েছে এই অপসংস্কৃতি কিন্তু ইসলামের কোন সংস্কৃতিতে স্ত্রীর নামের সাথে স্বামীর নাম সংযোজন করার ব্যবস্থা নাই বাপের নামের সাথে হবে বাপ হলেন আবু বাকরের সিদ্দিক আর মেয়ে হলেন আয়সা সিদ্দিকা সিদ্দিকা বিন্তু সিদ্দিক মুবাররাতুম মিন ফাওকি সাবে সামাওয়াত সাত আসমানের উপর থেকে আল্লাহ ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছিলেন হ্যাঁ এখন চেয়ারম্যান দেয় চেয়ারম্যান সার্টিফিকেট দেয় ওয়ার্ড কমিশনার সার্টিফিকেট দেয় কি সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট প্রতিষ্ঠানের প্রধান সার্টিফিকেট দেয় আরে স্কুল কলেজ তো গেল গেল মাদ্রাসাও ডুবলো সরকারি মাদ্রাসা হ্যাঁ আলিয়াতুন খালিয়াতুন আলিয়াতুন খালিয়াতুন আলিয়া মাদ্রাসা খালিয়া খালিয়াতুন মানে খালি মুক্ত শূন্য আদব শূন্য আখলাখ শূন্য চরিত্র শূন্য ইল্লা মাশাল্লাহ ভালো আছে যান ওই যে তামিরুল মিল্লাত যাই দেখেন তো কি অবস্থা যান রাজশাহী নওদাপাড়া মার্কাজুল ইসলামিয়া সালাফি যাই দেখেন তো কি অবস্থা প্রতিষ্ঠান এগুলি যাই দেখেন জামিয়া কাসেমিয়া নরসিন্দি গাবতলি যে দেখেন তো কি প্রতিষ্ঠান সেগুলি কেমন প্রতিষ্ঠান সেগুলি আর একটা হল খালিয়া খেয়ে ফেলেছে এটা যদি উর্দুতে বলেন খালিয়া মানে খালিয়া মানে খেয়ে ফেলেছে ইমান কভি খা খালিয়া আমল কভি ভি খালিয়া আখলাক কো খালিয়া ক্যারেক্টার কভি খা খালিয়া আল্লাহ আকবর কয়েকজনের যেন ফাঁসির অর্ডার হয়েছে ষোলো জন ষোলো জনের ফাঁসির অর্ডার হয়েছে না চোদ্দ জনের আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করছি কিন্তু ফাঁসি কার্যকর দেখতে চাই আমরা তারপরে ফাঁক ফকর দিয়ে বেরিয়ে চলে যাবে পিছলে এই জিনিস আমরা চাচ্ছি না দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হওয়া দরকার যে কিসের আলেম সে আলেমের কয় পয়সা দাম নিজের ছাত্রীকে তার শ্লীলতা হানির অপরাধে সেটাকে ফাঁস করার অপরাধে আগুন দিয়ে পুড়িয়ে মারার মতো নির্মম লমহর্ষক ঘোষণা ঘটনার যারা নায়ক তারা কারা কিচার আলেন বলছিলাম যে সব শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এরা ক্যারেক্টার সার্টিফিকেট দেয় যার নিজের ক্যারেক্টারের খবর নেই সে আবার ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া রাখবেন কিন্তু মা আয়সা সিদ্দিকার ক্যারেক্টার সার্টিফিকেট কে দিলেন আল্লাহ সিদ্দিকা বিন্দু সিদ্দিক মুবারাতুম তুমি সাবে সামাওয়া সাত আসমানের উপর থেকে ক্যারেক্টার সার্টিফিকেট যে আল্লাহ দিয়েছিলেন সেই সিদ্দিকাকে সেই সিদ্দিকা আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা বলেন মাতা রাসুল্লাহ সাল্লামা বাইনা হাকিনাতি জাকে নাতি রাসুল্লাহ সাল্লাম আমার বুকে মাথা রেখে মারা গেলেন মাতা রাসুল্লাহ সাল্লাম বাইনা হাকে নাতি হাকিনাতি জাকে নাতি অফি রাওয়ায়তিন বাইনা নাহারি ও সাহারি আমার নাহার এবং সাহারের মাঝখানে নাহার এবং সাহারের মাঝখানে হাকে নাতি ও জাকে নাতি আমার বুকে মাথা রেখে নবী সাল্লাম মৃত্যুবরণ করলেন সিদ্দিকে আকবর বললেন মোহাম্মদ সাল্লাম মারা গেছেন আল্লাহ বললেন যদি তিনি মারা যান অথবা নিহত হন আল্লাহ আকবর সেই ক্যারেক্টার সার্টিফিকেট পেলেন আসমান থেকে যেই সিদ্দিকা আকবর মেয়ে আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালা আনহা সেই আয়সা সিদ্দিকাকে যারা জেনাকার বলে তারা হল শিয়া শিয়া বলে আমাদের মুফতি হুজুরের ভাই মুফতি হুজুরের নতুন ডেলিভারি হল যে শিয়ারা বারো জাত বারো জাতের শিয়ারা আমাদের ভাই তিয়াত্তর জাতের মুসলমান আমাদের ভাই মুফতি হুজুরের ডেলিভারিতে গোটা জাতি পালা হয়ে গেল মুফতি হুজুরকে দুধকলা খায় মানুষ করেছেন গোখরু সাপ খুব সাবধানে সতর্কতার সাথে চলবেন মুফতি হুজুর সাহেব কবরে আজাব শুনাই দিলেন ট্যাব বের করে এনে কোথায় ক্রাউডি পরিবেশের এক রেকর্ড এনে শোনায় দিলেন কবরের আজাব মুফতি হুজুর কানাদা ইমাম মাহাদি কবে আসবেন তাও শোনায় দিলেন তারিখ আস্তে আস্তে এক্সটেনশন হচ্ছে আগে ছিল দুই তারপরে হলো দুই এখন ২৬ পর্যন্ত পৌঁছেছে তারপরে ইমাম মাহাদিকে মুফতিউদ্দুর স্বপ্নেও দেখলেন তা আবার দাড়ি কাটা ছোট ছোট দাড়ি তারপরে মুফতি হুজুর ডোনাল্ড ট্রাম্পের নাম হাদিসে পেয়ে গেছে আবু হুরারা রাজিয়াল্লাহ তালানো সেই হাদিসটা গোপন রেখে দিয়েছিলেন সাড়ে চোদ্দশো বছর পরে স্বপ্নে পাওয়া গাছের মতো মুফতি হুজুর পেয়ে গেছেন আবার মুফতি হুজুর কোরআনের ভিতরে তাইও খুঁজে পেয়েছে কত বড় পণ্ডিত আর কত বড় ধ্বংসাত্মক মুফতি যিনি টাই কোরআনে খুঁজে পেয়েছে পেতে পেতে ডোনাল্ড ট্রাম্পের নাম হাদিসে পেয়ে গেছে আহলাদিসদের মধ্যে শেরকে আকবর পেয়েছেন তারপরে এখন নতুন ডেলিভারি মুক্তি হুজুরের ইমাম মাহাদিকে সৌদি সরকার বন্দি করে রেখেছে সৌদি সরকার বন্দি করে রেখেছে তারপরে আবার নতুন ডেলিভারি হলো যে তিয়াত্তর জাতের মুসলমান আমাদের ভাই শিয়াদের বারো দলই আমাদের ভাই যারা মায়েশা সিদ্দিকাকে চরিত্রহীন বলে যারা বৃদ্ধা বকরিকে ছাগলকে বলি দেয়ার বলে আয়সা সিদ্দিকারে জবাই করলাম সেই শিয়ারা হল বেইমান সেই শিয়ারা হল বেইমান সেই শিয়ারা হল কাফের যেই কাফের নবীর সাহাবিদেরকে গালিগালাজ করে শিয়াদের মধ্যে বারো দল বারো দলের মধ্যে আকরাবিল সুন্নতি জামা এদেরকে বলে জাইদিয়া শিয়াদের বারোটা স্তর আছে বারো স্তরের মধ্যে যেটা আহলে সুন্নতাল জামাতের কাছাকাছি ওটার নাম হল জাইদিয়া এই জাইদিয়া শিয়ারা কিছুটা মানে আহলে সুন্নাতল জামাতের কাছাকাছি শিয়াদের মধ্যে সাধারণ মানুষ আম পাবলিক মানে কোরআন হাদিস বোঝে না এদেরকে মুসলমান মানে মুসলমান বলে গণ্য করা যেতে পারে আর যারা নর্মাল শিয়া জাইদিয়া এরা হল আহলে সুন্নতের জামাতের কাছাকাছি আর যেগুলি হল গুলায়াতু শেঈন শিয়াদের মধ্যে যারা চরমপন্থী শিয়া যারা রসুলের সাহাবিদেরকে গালিগালাস করে তাহলে বারো জাতের পুরা সবগুলি মুসলিম নয় পাকিস্তানে একটা স্লোগান হয় শিয়া কাফের কাফের শিয়া কাফের জোনা মানে অভি কাফের পাকিস্তানের স্লোগান দেয় কাফের কাফের শিয়া কাফের জোনা মানে অভি কাফের কাফের শিয়ারা কাফের যে মানবে না সেও কাফের কাফের কাফের কাদিয়ানি কাফের জোনা মানে অভি কাফের কাদিয়ানিকে যে মুসলমান মনে করে সে নিজেই কাফের শিয়াদেরকে যারা রসুলের সাহাবিদেরকে গালি দেয় তাদেরকে যারা মুসলমান মনে করে মুফতি হুজুরের ভাই হতে পারে কিন্তু আমাদের ভাই নয় বেয়াদবি মাফ করবেন বহুদিন আগে থেকেই সতর্কতা জানিয়ে দিয়েছি যে দুই পাতে খায় আহলাদিদের কাছে এসে আসসালাম আলাইকুম মাঝহাবিদের কাছে গিয়ে আসসালাম আলাইকুম আমরা তো বুঝতে পারিনি যখন এই মিডিয়া এসে গেছে মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে একটা বলে গেল ওখানে যার একটা মিডিয়ায় ক্লিয়ার হয়ে গেল কিন্তু তখন তো আমরা অত দূর আর যেতে পারিনি বলতেছিলাম সাত আসমানের উপর থেকে যাকে সার্টিফিকেট দেওয়া হলো তিনি বললেন নবী সালাম মারা গেছেন রসুল্লাহ সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এতেকাল করেন আর মারা যান আর মৃত্যুবরণ করেন আর যাই বলেন যেই শব্দই বলেন এই পৃথিবী থেকে তিনি বিদায় গ্রহণ করলেন মায়াসা সিদ্দিকা রাদি আল্লাহ তালানহা বলেন সেই দিন শোকের ছায়া নেমে গেল সাহাবায় কেরামগণ হত বিহবল হয়ে পড়লেন কিংকর্তব্য বিমুর হয়ে গেলেন এমন অবস্থা সৃষ্টি হল যে বিজন মরুভূমির মধ্যে অন্ধকার নিকোষ কালোরাতি আমানসার তার মধ্যে তুফান ঝড় চলছে এই অবস্থায় এক পাল ছাগল যখন তার রাখালকে হারিয়ে ফেলে দিকবিদিক জ্ঞানশূন্য এই ছাগলগুলো যেমন ক্ষতিগ্রস্ত হয় গোটা মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে আসে সেই দিনে ইহুদিন নাসারারা আনন্দ উল্লাস করল এই বারোই রবি লাওয়াল এই বারোই রবি লাওয়ালের আজকে সেই ধারাবাহিকতা চলছে ঈদে মিলাদুল এর আবিষ্কারক অমুসলিম থেকে আসছে রসুল্লাহ সাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন যেদিনে জন্মগ্রহণ করলেন সেই দিনের এবাদতের কত দাম জানা নাই সেদিনের এবাদতের কত দাম রসুল্লাহ সাল্লাম যেদিন নবুয়াত পেলেন أعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح ليلة القدر خير من ألف شهر নবীকে যেদিন নবুয়তের সার্টিফিকেট দেওয়া হলো যেই রাতে যেই রাতে নবুয়ত চালু হল রসুলামের রেসালত চালু হল রসুলকে রসুল বানানো হল রসুলের রেসালতের সার্টিফিকেট দেওয়া হল প্রথম ওহির মাধ্যমে সেই রাতটা ছিল লাইলাতুল কদর লাইলাতুল কদিরি খয়রমিন মিন আলফি শাহ যেদিনে নবুয়ত পেলেন রেসালত পেলেন সেই রাত্রির এবাদত হাজার মাসের এবাদতের চেয়ে উত্তম তাহলে রেসালত নবুয় যেদিন পেলেন সেই দিনের গুরুত্ব বেশি না যেদিন তিনি জন্মগ্রহণ করলেন সেই দিনের গুরুত্ব বেশি অবশ্যই নিঃসন্দেহে রেসালত নবুয় যেদিন পেলেন সেই দিনের গুরুত্ব বেশি ওমা মোহাম্মদুন ইল্লা রাসুল কদ খলাত মিন কবলিহির রসুল আফাইম তাও কুতিলাম কলাম তুমালা আকাবিকুম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার ফেলে দিলেন এই আয়াত এটা কোরআনে কোথায় ছিল আমার তো মনে নাই উমরে ফারুক রাজিয়াল বলছেন আমার মনে হচ্ছে এই আয়াতটা আমি আজকেই প্রথম শুন তলোয়ার বন্ধ হলো কিসের ভিত্তিতে দলিলের ভিত্তিতে কোরআন এসেছে মারামারি বন্ধ করবার জন্য তহা মা আনজালনা আলাইকাল কোরআন আলী তাসক তহা মা আনজালনা আলাইকাল কোরআন আলী তাসক হেনবি আপনাকে হতভাগা বানাবার জন্য কোরআন নাজিল করি নাই কোরআন হতভাগা বানাবার জন্য নয় কোরআন গোলমাল মীমাংসা করার জন্য এসেছে বক্তা সাহেব এক শ্রেণীর বক্তা সাহেব আছেন তারা বলে আমার বক্তৃতার পরে মারামারি না লাগলো তো কি বক্তৃতা করলো মারামারি বাধায় দেওয়াটা হল ওনার বক্তৃতার মূল উদ্দেশ্য আল্লাহ আকবর রসুল্লাহ সাল্লা সাল্লাম এতেকালের পরে ওমরে ফারুক রাজি আল্লাহ তালামুর যে পরিবেশ সেই পরিবেশকে ঠান্ডা করলেন সিদ্দিকে আকবর কি দিয়ে কোরআনের দলিল দিয়ে ওমা মোহাম্মদুন ইল্লা রাসুল কদ খলাত মিন কবলিহির রসুল আফাইমাতা আও কুতিলাম কলম তুম আলা কাবিকুম এরপরে গোসলের ব্যবস্থা হলো গোসলের ব্যবস্থা হলো সাহাবাই কেনামগণ বলছেন যে রাসুল্লাহ সাল্লামকে কিভাবে গোসল করাবো জামাটা খুলে তারপরে পানি ঢালবো নাকি জামার উপর দিয়ে ঢালব সাহাবাহিক আমাদের মধ্যে দ্বিমত হয়ে গেল পক্ষে বিপক্ষে মতামত আসতে লাগলো কেউ বললেন রসুলের জামাটা খুলে আমরা ভালো করে গোসল করিয়ে দিই আর কেউ বললেন না আল্লাহ নবীলামের শরীরের পোশাক খোলার মতো এই বেয়াদবি আমরা করতে পারব হাদিসে এসেছে তখন ই হয়ে গেল সাহাবাই সাহাবাহিকেরামগণ সব তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল কাজ করতে করতেই গোসলের ব্যবস্থা করতে করতেই সবাই চোখে ঝিমা নিয়ে এসে গেল সবার চোখে ঘুম হঠাৎ করে গায়েবি আওয়াজ আসলো খবরদার রসুল সাল্লামের শরীর থেকে কাপড় যেন সরানো না হয় এই হাদিস আল্লাহ আকবর কোথাকার হাদিস কোথায় লাগায় এই হাদিস ওই সিটাগাঙের ভণ্ড সিটাগাঙের এর ওই ভণ্ড সে তার বক্তৃতার মধ্যে বলছে যে রাসুল যে দেশে ঘুমায় রাসুল আওয়াজ করে বললেন আমার শরীরের কাপড় খুলো না হাদিসে আসছে গায়েবী আওয়াজ আসলো আল্লাহর তরফ থেকে আর এই হাদিস থেকে বলছে যে রাসুল সাল্লাম বললেন যে আমার শরীরের কাপড় খুলো না এখন সিক্স প্যাক হুজুর যিনি দেখলেন যে রসুল আসলামের পেটের মধ্যে ছয়টা ভাঁজ ছিল সিক্স প্যাক ওই হুজুর দেখলো না হুজুরের দাদায় দেখছে দলকানা লোকদের কাছে এগুলি বললে পলি মানে মাথা গরম হয়ে মানুষকে ভালোবাসতে বাসতে নবীর চেয়ে বেশি ভালোবাসেন নবী সাল্লামের শরীরের জামা খোলা নিষেধ হয়ে গেল কেন আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ এসে গেল গায়েবী আওয়াজ পেয়ে তখন শরীরের কাপড় জামা না খুলেই ওই অবস্থায় পানি ঢেলে রসুল সাল্লাহ সাল্লামকে গোসল করিয়ে দিয়ে তারপর দাফন করা হল আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বসেছিলেন এক ইহুদির লাশ আসতেছে রসুল্লাহ সাল্লাম বসা থেকে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পর সাহাবাই কেরঙ্গন বলে এটি ইহুদি এরা আবার কিসের সম্মান যে লাশ দেখে দাঁড়াতে হবে রসুল্লাহ সাল্লাম বললেন ইহুদি না মুসলিম সেটা বিষয় নয় বিষয় হলো একটা মরা লাশ মৃত্যুটা বড় ভয়াবহ মৃত্যুটা ভয়াবহ মরা লাশ দেখে এই লোকটা কিছুক্ষণ আগে জেন্দা ছিল এই লোকটা মারা গেছে মরা লাশ দেখে কোনো সচেতন ব্যক্তি কোন সচেতন ব্যক্তি নিশ্চিন্ত বসে থাকতে পারে না অস্থিরতা আমাকে দাঁড় করিয়েছে এই হাদিসটা যা লাগাইল যে রসুল্লাহ সাল্লাম ইহুদিকে সম্মান করে দাঁড়ালেন আল্লাহ নবীর জন্য কিয়াম করতে হবে সমস্যাটা কি যত রকমের এই বানাওয়াট কিসা কাহিনী সব একদিকে প্রবাহিত করা হচ্ছে ছয়শো ছাপ্পান্ন হিজড়িতে মিলাদ আবিষ্কার হল তার একশো বছর পরে আবার কিয়াম আবিষ্কার হল একশো বছর পরে কিয়াম আবিষ্কার হল রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমরা সম্মান দেই না আমরা সালাম দেই না আমরা দাঁড়াই না আমরা হলাম রসুল সালামের বেয়াদবিকারী আর আপনি যে আদবকারী আপনার রসুল আপনার বাড়িতে এসেছেন মিলাদ টুকাবার জন্য তাই রসুলকে দেখে আপনি দাঁড়ায় গেলেন রসুল সাল্লাম এসেছেন এই জন্য সিয়ারটা খালি রাখলেন কিন্তু জায়নামাজটা খালি রাখলেন না কেন ইমামতি তো আপনিই করলেন রসুল সাল্লাম যেহেতু এসেছেন তো রসুলের যখন সিয়ার খালি থাকে তো জায়নামাজটাও খালি রাখো রসুল সালামই ইমামতি করবেন এসব প্রশ্নের জবাব কে দিবে আজকে গোটা জাতি এই মহাপাতকে লিপ্ত হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনী থেকে যে শিক্ষণীয় ছিল রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করাটাই হল আমাদের মূল কাজ আল্লাহ পাক বলেন রসুল রাসূলুম আলাইহি তোমাদের ভিতর থেকে এসেছে তোমাদের কষ্ট দেখলে রসুল সাল্লামের খুব কষ্ট হয় তোমাদের কষ্ট দেখলে রসুল আসলাম সেটা খুব ভারী মনে করে লাকাদ হাসানা হলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহ আকবর এবার রাসূল জীবনী খুঁজে বের করেন রসুল্লাহ সাল্লামের হিজরত রসুল্লাহ সাল্লাম হিজরত করলেন হিজরত করলেন কয়দিনে তেরো দিন তেরো রাত তেরো দিন তেরো রাত রসুলাম হিজরত করলেন আকাশেতে যার নাম পাতালেতে তার নাম লেখা রয়েছে শ্রেষ্ঠ নবী আসিয়াছে শ্রেষ্ঠ নবী আসিয়াছে মক্কাতে যার নাম মদিনাতে তার নাম রাসুল হাজের নাজের নাউজুবিল্লা রাসুল হাজের নাদের যদি বলি তাহলে হিজরতের এই পুরা পরিশ্রমটাই বাতিল রাসুল ইসলাম যে ইসলাম রক্ষার জন্য তেরো দিন তেরো রাত জীবনকে বাজি রেখে কষ্ট ক্লেশ করে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন রাসুল যদি হাজির নাজির হন যেই রসুল মক্কাতে আছেন সেই রাসুল মদিনাতেও আছেন তাহলে হিজরত তো আর লাগে না হিজরতটাই বাতিল বাতিল তো হলো হিজরত রসুল্লাহ সাল্লাম তেরো দিন তেরো রাত দিয়ে মক্কা থেকে মদিনায় গেলেন আর আপনার পিসাব আফ্রিকার জঙ্গলে কুতুবদের মিটিং হয় এই তুমি এখানে কোথায় আসছ তাই বাংলাদেশ থেকে আসছি আল্লাহ আক তোমার কুতুব বড় না রসুল বড় তোমার কুতুব বড় না রসুল বড় মাপকাটি হলেন রসুল রসুল ইসলামের জীবনী পড়ুন সমস্ত সমস্যার সমাধান চোখের পলকে হয়ে যাবে পৃথিবীর যত বড় কুতুব দাবি করুক আমি চোখের পলকে চলে এসেছি তাকে আমি বলবো তুই মিথ্যুক যদি চোখের পলকে যাওয়া সম্ভব হতো তাহলে হিজরতের রাতে রসুলাম চোখের পলকে মক্কা থেকে মদিনায় চলে যেতেন আফ্রিকার জঙ্গলে গেছে কুতুবদের সাথে মিটিং করতে এক তালে বেলেম তার সাথে যেতে যেতে চলে গেছে এসব কিস্তা কাহিনী কয়ে তারপরে এক লাখ বিশ হাজার টাকা দাও এক লাখ বিশ হাজার না এক লাখ সত্তর হাজার পঞ্চাশ হাজার হুজুরের বকশিস আর এক লাখ বিশ হাজার হলে হেলিকপ্টারের ভাড়া আরে পাবনাওয়ালারা নিয়ে ইসলাম তো সাইজ করে দিয়েছে শেষে পুলিশে যে উদ্ধার করে বেটারে হেলিকপ্টার দিয়ে নিয়ে গেছে আধা ঘন্টা বক্তৃতে বেটা নেমে গেছে তারপরে কি যখন মারামারি লেগেছে হেলিকপ্টার উড়িয়ে চলে আসছে তো হুজুর সাহেব তোমার কুতুব দেখি ছিল চোখের পলকে আফ্রিকার জঙ্গলে মিটিং করতে তোমার আবার হেলিকপ্টার লাগে কে তুমি ওই কুতুবের মতো উড়িয়ে চলে আসতে পারো না এসমত ভণ্ডামি তাদের কাছেই চলে যারা কোরআন হাদিস জানে না বোঝে না রাসুল্লাহ সাল্লাম হিজরত করলেন তেরো দিন তেরো রাত লাগলো তোমার বুজর্গ কুতুব ওখানে মিটিং করে তার যেতে টাইম লাগে না কিভাবে যায় আল্লাহ আকবর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের জীবনী আনেন হোদায় বিয়ার সন্ধি রসুল্লাহ সাল্লাম মক্কায় গেছেন উমরা করতে কাফেরেরা বাধা দিল কোথায় বাধা দিল হুদাই বিয়া হুদাই বিয়া কোথায় মক্কায় ঢুকতে একটা জায়গা আছে নাম তার সুমাইসি এই সুমাইসির পাশাপাশি কাছাকাছি জায়গা ওখান থেকে মক্কা কাবাঘর মোটামুটি বারো কিলোমিটার আল্লাহ আকবার শত শত কিলোমিটার মদিনা থেকে রসুল্লাহ সাল্লাম এবং সাহাবিগণ হুদাই বিয়ার বাবলা গাছতলা পর্যন্ত পৌঁছলেন আর হুদাই বিয়ার বাবলা গাছতলাতে চুক্তি স্বাক্ষরিত করে আবার মদিনায় ফিরে গেলেন আগামী বছর আবার আসেন চলে গেলেন ফেরত রসুল্লাহ সাল্লামের মক্কা ঢুকা হল না আপনার টাকা দিয়ে ইসলামিক ফাউন্ডেশন বই সাবাইছে নতুন নবী আউলিয়াদের কিস্তা শোনো নবী আউলিয়াদের কিস্তা শোনার ওর মধ্যে লেখছে এগিয়ে এলো কাবা ঘর কাবা ঘর এগিয়ে এলো কার জন্য রাবে আবশ্রীর জন্য রাবে আবশ্রী উমরা করতে যাবেন মক্কায় আল্লাহ বললেন কাবা ঘর তুই বাসরায় চলে যা আমার রবি বশ্রী যেন কষ্ট না হয় রাবেয়া বশ্রীর জন্য কাবাঘর চলে আসলো বাসরায় কত শত কিলোমিটার কত হাজার কিলোমিটার পথ কিন্তু আল্লাহ নবীর জন্য বারো কিলোমিটার এলো না হাদিস একটা করে পড়বেন আর এই ভণ্ডদের কথাটা মিলাবেন এটাই হল রসুল্লাহ সাল্লামের জীবন হল আমাদের জন্য মাপকাঠি তারপরে কাবা ঘর তো চলে গেল বাসরায় যারা কাবায় মক্কায় গেল উমরা করতে তাদের অবস্থা কি হল ভাই হেইয়া কথা তো কেতাবলায় লেহে নাই ওরা তো কেতাবলায় লেখে নাই কেতাব আল্লাহ যদি সে কথা না লেখে তা আমি কি করব তার মানে ভণ্ডামির চূড়ান্ত সীমানা আল্লাহ আকবর তাহলে রসুল্লাহ সাল্লামের রসুল্লাহ সাল্লাম বলছেন মানে আনিলা আমালান লাইসা আলহি আমরুনা ফাহুয়ার রাদ্দুন যে ব্যক্তি এমন আমল করল যেটা আমার শরীয়ত পরিপন্থী সেটা মারদুত সেটা বাতিল তাহলে রসুল্লাহ সাল্লাম আমাদের জীবন মাপকাঠি যত কিছু জীবনের সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু আপনি ওখান থেকেই গ্রহণ করেন তাই অনুরোধ করব আপনারা doctor professor Asadullah Galib sir latest latest ইতু পূর্বে বাংলা আরবি উর্দু ফার্সি বিভিন্ন ভাষায় যত সিরাত গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে সব গ্রন্থের নির্যাস ডক্টর গালিফ স্যারের এটা পারফেক্ট বা এটা নির্ভুল তা আমি বলবো না কেন মানুষ ভুলের ঊর্ধ্বে নয় টুডে অর টুমোর হয়তো দুই একটা বেল হতে পারে কিন্তু এটা হলো লেটেস্ট সংস্করণ এবং এটা হলো লেটেস্ট মালুমাত ওর মধ্যে প্রত্যেকের বাড়িতে বাড়িতে রসুল্লাহ সালামের এই সিরাত গ্রন্থ একটা করে থাকবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার আপনি পড়বেন চ্যাপ্টার পরে পরে সেই চ্যাপ্টারের সাথে আপনার জীবনকে মিলাই নেবেন আর কিছু লাগবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এই উসওয়াতুন হাসানার বাস্তব নমুনা তখনই আপনি পাবেন বাস্তব ফল তখন পাবেন যখন রাসূলের জীবনের সাথে আপনার জীবনকে মিলাবেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আকুলু মা তাসমাউন